ওগো রহমাতের নবীজি তুমি মদিনার কমলিওয়ালা অগো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা ওগো রহমাতের নবীজি তুমি মদিনার কমলিওয়ালা অগো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা ওগো রহমাতের নবীজি তুমি মদিনার কমলিওয়ালা গদয়ালি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা সৃষ্টি জগৎ সদা দুরুদ পড়ে সৃষ্টি জগৎ সদা দুরুদ পড়ে দাওনা দেখা হে সাল্লিয়ালা গো রহমাতের নবীজি তুমি মদিনার কমলিওয়ালা গো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা ওগো রহমাতের নবীজি তুমি মদিনার কমলিওয়ালা ওগো দয়ারি নাবিজে তোমায় খুঁজি আমি সারা বেলা তোমার দিদার পাওয়ার আশায় থাকি হৃদয় গহীনে কত স্বপ্ন আঁকি তোমার দিদার পাওয়ার আশায় থাকি হৃদয় গহীনে কত স্বপ্ন আঁকি তোমার দিদার পাওয়ার আশায় থাকি হৃদয় গহীনে কত স্বপ্ন আঁকি তে মরে ভিকারি ভেবে হাসরেতে মোরে ভিকারি ভেবে দান করিও তোমার কৌসারের প্যালা ও গো রহমাতের নবীজি তুমি মদিনার কমলিওয়ালা ও গো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা ও গো রহমাতের নবীজি তুমি মদিনার কমলিওয়ালা ও গো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা যখন ধরার সবে জালিম ছিল জালিয়ে দিলে সঠিক পথের আলো যখন ধরার সবে জালিম ছিল জালিয়ে দিলে সঠিক পথের আলো যখন ধরার সবে জালিম ছিল জালিয়ে দিলে সঠিক পথের আলো তামাম জাহান জোড়ে আওয়াজ ওঠে তামাম জাহান জোড়ে আওয়াজ ওঠে আর কে হনই তিনি রাসুল্লাহ ওগো রহমাতের নবী যে তুমি মদিনার কমলিওয়ালা ওগো দয়ারি নবী যে তোমায় খুঁজি আমি সারা বেলা অগো রহমতের নবীজি তুমি মদিনার কমলিওয়ালা অগো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা সৃষ্টি জগৎ সদা দুরুদ পড়ে সৃষ্টি জগৎ সদা দুরুদ পড়ে দাও না দেখা হে সাল্লিয়ালা ওগো রহমতের নবীজি তুমি মদিনার কামলিওয়ালা ওগো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা ওগো রহমতের নবীজি তুমি মদিনার কামলিওয়ালা ওগো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা মরুভূমির বুক চিরে ফুটছে ফুল ভুবন মাঝে তাহার নেই কোন তুল মরুভূমির বুক চিরে ফুটছে ফুল ভুবন মাঝে তাহার নেই কোন তুল মরুভূমির বুক চিরে ফুটছে ফুল ভুবন মাঝে তাহার নেই কোন তুল শান্তির সৌরভ দিয়ে প্রেরণ করেন শান্তির সৌরভ দিয়ে প্রেরণ করেন রহমান রাহিম আল্লাহ তালা ওগো রহমাতের নবীজে তুমি মদিনার কমলিওয়ালা ওগো দয়ারি নবীজে তোমায় খুঁজি আমি সারা বেলা ওগো রহমাতের নবীজে তুমি মদিনার কামলিওয়ালা ও গো দয়ালি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা সৃষ্টি জগৎ সদা দুরুদ পড়ে সৃষ্টি জগৎ সদা দুরুদ পড়ে দাও না দেখা হে সাল্লিয়ালা ওগো রহমতের নবীজি তুমি মদিনার কামলিওয়ালা ওগো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা ওগো রহমতের নবীজি তুমি মদিনার কামলিওয়ালা ওগো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা ওগো রহমতের নবীজি তুমি মদিনার কমলিওয়ালা ওগো দয়ারি নবীজি তোমায় খুঁজি আমি সারা বেলা